আপনি সেখানে কোনো ধরনের কোনো রকমের আপনি কোশ্চেন রেজ করতে পারবেন না কমপ্লেন করতে পারবেন না আপত্তি করতে পারবেন না আপনি no you can do that কারণ আল্লাহ বলেছেন এবং আল্লাহর রসুল বলেছেন এই জন্য আমাদের সালফে সালহিনরা বলতেন ইজা কল আল্লাহ ফা আল আইনি ওয়ার রস ইজা কল আর রসুল ফা আল আইনি ওয়ার রস যখন আল্লাহ বলেন তখন আমাদের মাথার উপরে চোখের উপরে থাকবে সে কথা যখন রসুল বলেছেন তখন আমাদের চোখের উপরে মাথার উপরে থাকবে এর পরে যদি কেউ বলে তাহলে আমরা শুনবো না না শুনবো উই মে হ্যাভ অপশন কিন্তু আল্লাহ যখন বলেন আল্লাহ রসুল যখন বলেন we do not have any option available we must listen we must obey আমরা অবশ্যই শুনতে হবে অবশ্যই আমাদেরকে মানতে হবে যারা মানবেন না যারা শুনবেন না রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে তারা গুনাহাগার হয়ে যাবেন তারা নিজেদেরকে বরবাদ করে দিবেন এইভাবে দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রঈসুল মুনাফিকিন মুনাফিকিনদের লিডার আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুল এবং তার সঙ্গী সাথী তিনশো মানুষ তারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছিল সেই ওহুদের ময়দানে যাওয়ার পথে মদিনা থেকে বের হয়ে ওহুদের দিকে যাওয়ার মাঝখানে আপনার দেড় মাইল দুই মাইল যাওয়ার পরে তারা তিনশো লোক নিয়ে ফিরে এসেছে আল্লাহর রসুলের আদেশকে তারা মানে নাই আল্লাহর রসুলের আদেশকে না মেরে তারা ফিরে এসেছে দুনিয়ায়ও তারা মুনাফেক হিসেবে মানুষ তাদেরকে ঘৃণা করে আখেরাতও তারা ধ্বংস করেছে দুনিয়াও শ্বাস আখেরাতও শ্বাস এইভাবে অনেক এক্সাম্পল আমাদের কাছে আছে এই আয়াতের শানে নজুলে আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালহুমা তিনি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জৈনব বিনতে জাহাস তার বিয়ে শাদী ঠিক করলেন জাইদ ইবনু হারিসা রদিয়াল্লাহ আনহা তার সাথে আর জয়নাব যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি হঠাৎ করে বললেন লা আনা খৈরুমিন হো হাসাবান আমি জয়েদের সঙ্গে বিয়ে বসবো না কারণ আমার বংশ জায়দের বংশের চেয়ে ভালো জায়দ তো একজন কৃতদাস আমার বংশ হলো কত ভালো বংশ কৃতদাসের কাছে আমি বিয়ে বসব না এই প্রসঙ্গে আত নাজিল হয়েছে বলে ওলামা ইকরাম অনেকে মতামত দিয়েছেন কোরআনের যে কোনো আয়াত নাজিল যখন হয় তখন একটা স্পেসিফিক উপলক্ষ নিয়ে স্পেসিফিক ওকেশন নিয়ে কোরআনের আয়াত নাজিল হয় কিন্তু আল্লাহ সুফায়না হুয়া তালা এই কোরআনের হেদায়েতকে ওই অকেশনের মধ্যে সীমাবদ্ধ রাখেন না এই জন্য ইমাম আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহে তার কিতাব আল ইতকানের ফি উলুমিল কোরআন এর মধ্যে বলেন আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসিস সাবাব আল ইবরা মেইন ধর্তব্য বিষয় বিউমুমিল লাফজ এই শব্দের মধ্যে যে ওয়াইড মিনিং আছে সেটাকেই ধরা হবে যে স্পেসিফিক শানি নজুলের কারণে আয়াত নাজিল হয়েছে সেটা নয় জন্য যদিও জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা তার খাতিরে তার কারণে স্পেসিফিকলি আয়াত নাজিল হতে পারে কিন্তু এই আয়াত আমাদের সবার জন্য প্রযোজ্য এই আয়াত আমাদের সবার জন্য ধর্তব্য এই আয়াত আমাদের সবার জন্য অবশ্য পালনীয় এটা কোনো একজন দুইজন তিনজন চারজন বা এই কমিউনিটি দ্যাট কমিউনিটির বিষয় নয় এটা সার্বজনীন এবং আল্লাহ যারা ইমান রাখে রসুলের উপরে যারা ইমান রাখে তাদের সবার জন্য এটা ফরজ সবার জন্য এটা বাধ্যতামূলক সবার জন্য এটা অব্লিগেশন যখনই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলের পক্ষ থেকে কোনো আদেশ আসবে সাথে সাথে আমরা মেনে নিতে হবে আল্লাহর আদেশগুলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে নবীর আদেশগুলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কাজেই আপনি মনে করতে পারবেন না যে আল্লাহ কে তো আমরা দেখি না রসুল তো নাই কাজেই আমরা তো পার পেয়ে গেলাম no it is not like that কোরআনকে আপনি যে আদেশ আছে হুবহু আপনি মানবেন হাদিসের মধ্যে যে আদেশ আসে আপনি হুবহু সেটাকে মানবেন এটাকে যদি না মানেন এটাকে যদি আপনি ফলো না করেন রবুল আলমিন আল্লাহ সুবহান আপনার দুনিয়া আখেরাত বরবাদ করে দিবেন না আউজুবিল্লাহ এজন্য আল্লাহ তালা বলছেন কোন মমিন ব্যক্তির জন্য এটা শোভা পায় না ইটস নট পসিবল এটা হতেই পারে না ওয়ালা মুমিনাতেন অথবা কোনো মমিনা মহিলার জন্য এটা হতে পারে না যখন আল্লাহ ফয়সালা দেন ওয়া রসুলহু তার রসুল ফয়সালা দেন আমরান যে কোনো বিষয় যে কোনো ম্যাটার যে কোনো সিচুয়েশন যে কোনো ইস্যুতে যে সে তার নিজের মতামতকে সেখানে নিয়ে আসবে এইটা কোনো সময় হতেই পারে না তাদের আর কোনো অপশন নাই রসুল বলে দিয়েছেন that's final that's last word এরপরে আর কোনো কিছু আল কাউল ফয়সাল এটা সর্বশেষ কথা এর কথার উপরে আর কোনো কথা নেই ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আর যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে গেল সে আর হেদায়েতের পথে থাকতে পারল না সম্মানিত দর্শক ভাই বোনেরা আল্লাহর রসুলের জীবনে যখনই আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত দিতেন এই সিদ্ধান্তর ক্ষেত্রে যদি শরীয়তের কোনো সিদ্ধান্ত হতো যদি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে তিনি কোনো সিদ্ধান্ত দিয়েছেন তাহলে আল্লাহর রসুলের এমন কোনো সাহাবি ছিল না যিনি এর পিছনে পড়ে থাকবেন এবং এটাকে মানবেন না নো ওয়ান তারা সব সময় নিজের জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নবীর হুকুমের তারা বরখেলাপ করবেন না সুরা নিসার এক আয়াত আছে فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر ফালা রব্বিক তোমার রবের কসম করে বলি লাইমিনুন তারা ইমানদার হবে না কখন ইমানদার হবে না কি হলে ইমানদার হবে না এই আলোচনা আমরা করব তবে এর মধ্যে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার We are going for a very short break and continuing our discussion after the break,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 কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কোরআন কেন্দ্রিক আয়োজন আসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আমরা আলোচনা করছিলাম যে আমরা আল্লাহর রসুল এবং আল্লাহর যে কোনো আদেশ আমাদের জন্য শিরোধার্য এবং আয়াত নাজিল হয়েছে সুরাতুন্নেসা যেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন ফালা কখনো নয় তোমার রবের কসম করে বলি লাউমিনুন তারা ইমানদার হবে না হাত্তা ইউ হাকিমু কাফি মা সাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত না তারা যেই ব্যাপারে নিজেদের মধ্যে ডিসপিউট করে নিজেদের মধ্যে মত পার্থক্য করে এইটা আপনাকে যতক্ষণ পর্যন্ত না তারা হাকাম মানে আপনাকে যতক্ষণ পর্যন্ত না তারা বিচারক মানে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হবে না এরপরে কি কথা এখানেই শেষ নয় ثم لا يجدوا في أنفسهم حرجا আর আপনি যেই ফয়সালা দিয়েছেন এই ফয়সালার ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো কনফিউশন কোনো সন্দেহ কোনো ধরনের গররাজি বদরাজি থাকতে পারবে না আর আপনি যা ফয়সালা দিয়েছেন যেভাবে দিয়েছেন এটাকে হান্ড্রেড পারসেন্ট খুশি চিত্তে তারা এটাকে মেনে নিবে উইথ ফুল স্যাটিসফ্যাকশন তারা এটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত তারা এটা মানবে না ততক্ষণ পর্যন্ত তারা মমিন হতে পারবে না এখন দেখেন আপনি আমি অনেকে আছি মনে করি যে না আল্লাহর নবীর কোরআন দিয়ে আল্লাহ নবীর হাদিস দিয়ে সব চলে খালি ব্যাংকটা চলে না ব্যাংক চালানোর জন্য আমাদের যেতে হবে ক্যাপিটালিজমের কাছে তাহলে আপনার পজিশনটা কি চিন্তা করে দেখেন আপনি যদি মনে করেন যে না সব কিছু চলবে এটা দিয়ে কিন্তু আমার ব্যবসাটা চলবে না কোরআন আর হাদিস দিয়ে তাহলে আপনার পজিশনটা কোথায় আপনি চিন্তা করে দেখবেন আপনি যদি মনে করেন সব কিছু কোরআন দিয়ে চলবে খালি আমার ইউনিভার্সিটিটা কোরআন দিয়ে চালানো যাবে না তাহলে আপনার পজিশন কোথায় আপনি চিন্তা করে দেখেন আমরা অনেকেই রয়েছি যারা আল্লাহর রসুলের হুকুমকে কিছু মানি আর কিছু মানি না আমরা কিছু অবে করি আর কিছু ডিস অবে করি আমরা কিছু জিনিসকে সুবিধা মতো পাইলে সেটাকে অনুসরণ করি আর কঠিন জিনিসগুলোকে একদিকে ফেলে রেখে দেয় সেগুলো ধারে কাছেও যায় না এজন্য আমাদের জন্য দুনিয়ায় হবে লাঞ্ছনা আর গঞ্জনা আর কিয়ামতের ময়দানে আমাদের জন্য অপেক্ষা করবে কঠিন আদাব أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তোমরা কি কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ফামা জাজা তাহলে তার পরিণাম হবে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা গঞ্জনা ويوم القيامة يردون إلى أشد العذاب আর কেয়ামতের দিন তাকে কঠিন আজাবের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে সম্মানিত ভাই ও বোনেরা তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পাচ্ছি যে বিষয়টা কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যখন কোনো আদেশ এসে যাবে ওই আদেশ আমরা হুবহু অক্ষরে অক্ষরে যখন আসবে তখনই মানব আর মুমিনদের পরিচয় হলো ওয়াইদা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম لم يخروا عليها صما وعميانا সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর মুমিনদেরকে যখন আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয় লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা তখন তারা বধির এবং বোবা হয়ে তারা বসে থাকে না তখন তারা এই আয়াতের উপরে আমল করে আল্লাহ রসুলের সাহাবিদের চরিত্র ছিল কোরআনের যে আয়াত তারা যখন শুনেছেন যখন নাজিল হয়েছে সাথে সাথে তার উপরে আমল করেছেন আপনারা অনেকেই মদ যে হারাম হয়েছে সেই ঘটনা জানেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه তুফলেহুন আয়াত যখন নাজিল করা হলো আয়াত নাজিল হলে আল্লাহ রসুলের পক্ষ থেকে মদিনার অলিতে গলিতে এটাকে অ্যানাউন্স করে শোনানো হতো তেলাওয়াত করে শোনানো হতো এই সময় যারা মদের মজলিসে পর্যন্ত ছিলেন সাহাবিদের মধ্যে তারা কেউ মুখ পর্যন্ত গ্লাসটাকে নিয়েছিলেন এটাকে ছুঁড়ে মেরেছেন তারা কেউ হয়তো খাওয়ার জন্য সামান্য কিছু খেয়েছিলেন তারা এরপরেরটা ছুঁড়ে মেরেছেন যারা হাতে নিয়েছিলেন তারা হাত থেকে ফেলে দিয়েছেন তোমরা এটা থেকে বিরত থাকো এই কথা যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নাজিল হয়ে গিয়েছে তখন সাথে সাথে তারা ছেড়ে দিয়েছেন আমেরিকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ট্রাই করা হয়েছিল ইন নাইনটিন থার্টিজে যে মদ নিষেধ করা যায় কিনা মদ নিষেধ করার জন্য তারা টেলিভিশনে বিজ্ঞাপন দিল বিভিন্ন প্রোগ্রাম করল এবং মদের লাইসেন্স বাতিল করে দিল পাঁচ বছরের পরে সেখানে সার্ভে করে দেখা গেল যে মদ যখন ওপেনলি খাওয়া অ্যালাউড ছিল তখন যে পরিমাণ মানুষ মদ খায় গোপনে গোপনে তার থেকে মদ করে সংখ্যা বেড়ে গেছে এমনকি মদের জন্য গোপনে গোপনে অনেক দোকান হয়ে গেছে এবং গোপনে গোপনে সাপ্লাই হচ্ছে এবং এর জন্য পুলিশের অসুবিধা হচ্ছে সব কিছু হচ্ছে পরে তারা পার্লামেন্টে বসে আবার ই করলো যে না মানুষরে নিষেধ করছিলাম তারা শুনলো না যখন খাইতেই চায় তখন লাইসেন্স দিয়েই খাক নাওজুবিল্লা এজন্য মদ তারা এইভাবে খেয়ে যাচ্ছে অথচ আমাদের ইতিহাস হলো যে আমাদের মদ বন্ধ করার জন্য আল্লাহর একটা ঘোষণাই যথেষ্ট ফাজিতানি বুহ তোমরা এটাকে থেকে বিরত থাকো avoid it and they have avoid it সুফহান এই হলো মুমিনদের সমাজ এবং যারা মুমিন নয় তাদের সমাজের ডিফারেন্স হলো এটা আমেরিকার যুক্তরাষ্ট্র তারা সভ্য হতে পারে তাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু মদ খাওয়া থেকে তো মানুষের ফিরাইতে পারলো না অথচ মদিনার সমাজে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে যেসব সোনার মানুষের জন্ম হয়েছিল যেসব সোনার মানুষরা গড়ে উঠেছিলেন আল্লাহ রসুলের ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট ছিলেন আল্লাহ রসুলের ইউনিভার্সিটির স্টুডেন্টদের অবস্থা এমন হয়েছে খালি একটা ঘোষণা তাদের মদ থেকে খম্র থেকে ফিরে থাকার জন্য অ্যালকোহল থেকে ফিরে থাকার জন্য তাদের যথেষ্ট হয়েছে শুধু আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হয়েছে ওই দিন দেখা গিয়েছে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে যার ঘরে মদ রাখার পাত্র যা ছিল ভেঙ্গে তারা খান খান করে দিয়েছে সুবাহান আল্লাহ আর মদিনাতে সেদিন বিপ্লব হয়ে গেছে এরপরে মদিনার সমাজে এরকম ভাবে লোকজনরা মদ খেয়েছে এরকম খুবই কম পাওয়া যায় হ্যাঁ এরপরে অনেক পরে এসে দু চারজনকে যাদেরকে পাওয়া গেছে তারা হয়তো এদের নেক্সট জেনারেশনের মধ্যে তাও মদিনায় না অন্যখানে কাজেই এটা হলো সব থেকে একটা বড় এক্সাম্পল যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যখন কোনো অর্ডার আসে তখন যারা মুমিন তারা তখন অন্ধ এবং বধির হয়ে তারা বসে থাকে না তারা এটার উপরে আমল করার জন্য তারা উঠে পড়ে লাগে এবং তারা সাথে সাথে তারা এমন করে যে তারা যাতে করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান রাসুল খুশি হয়ে যান আর এক আয়তের মধ্যে আল্লাহ বলেছেন এর আগে আমরা এই আয়তের তাফসির করেছি সুরা নূরের মধ্যে فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ তারা যেন সাবধান হয়ে যায় let them be very very careful let them be লার্ড কারা তারা ওই সমস্ত লোকেরা যারা ইউখালেফুন আন আমরিহি যারা নবীর আদেশের বিপক্ষে যায় নবুয়তের এই মাকামের বিপক্ষে যারা যায় নবুয়তের হাইবাত নবুয়তের পজিশনের বিপক্ষে যারা যায় তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফিতনার মধ্যে পড়ে যাবে আউ ইউসিবাহুম আদাব আলিম আর বড় আজাবের তারা শরিক হতে হবে তাদেরকে সম্মানিত ভাইরা আল্লাহ রসুলের সাহাবিরা তারা যে আল্লাহ নবী বলেছেন খৈরুল করুন করনি the best generation is my generation the best time is my time আমার জামানা হলো সব থেকে ভালো জামানা কারণ এ সময় সাহাবি নর নারী যারা ছিলেন মহিলা পুরুষ যারা ছিলেন তারা প্রত্যেকেই কোনো অবস্থাতেই আল্লাহর রসুলের কোনো একটা হুকুমের বাহিরে যান নাই সুবাহান তাদের জীবনকে বাজি রেখেছেন সম্পদকে বাজি রেখেছেন সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন সেজন্যই রব্বুল আলমিন আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়ে গেছেন রদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন তারাও আল্লাহর উপরে খুশি সুবহান আল্লাহ কোরআনের ঘোষণা তারা জান্নাতি হয়ে গেছেন তার মূল কারণ ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রত্যেকটা হুকুমকে মেনে চলা এই মেনে চলার কারণেই তারা এভাবে সুযোগ সুবিধা পেয়েছেন জান্নাতি হয়ে যাওয়ার আপনি আমি যদি জান্নাতে হতে চাই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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M I'm so blessed to be with them M-U-S-L-I-M I'm so blessed with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm known and it's time everywhere. Watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়